মন শুধু চাই চায় ওই মদিনায় মরুর দুলাল যে রাবে ঘুমা মন শুধু চাই চায় মরুর মদিনায় মরুর দুলাল যে রাবে ঘুমা মরুর দুলাল যে রাবে ঘুমা পাগল সবুজ গম্বুজে ওই যে ছায়া শুধু যেতে চাই মরু নয় মদিনায় মরুর দুলাল যে থানি রাবে ঘুমা মরুর দুলাল যে থানি রাবে ঘুমা হৃদয়ের গহিনে যে ব্যথা জমা যে কথা সাজানো হৃদয়ের গহিনী যে ব্যথা জমানো ভাষার মাধুরী দিয়ে সে কথা সাজানো সেই ব্যথা সেই কথা আর কেউ জানে না সেই ব্যথা সেই কথা আর কেউ জানে না জানে শুধু সে মদিনাওয়ালা শুধু যেতে চায় রই মদিনায় দুলার যে থানি রবে ঘুমা মন শুধু যেতে চাই চায় রই মদিনায় দুলাল যে থানি রবে ঘুমা মরুর দুলাল যে থানি রবে ঘুমা জীবনে যত সুখ দুঃখ কান্না তোমায় ঘিরে যত হাসি খুশি বেদনা এ জীবনের যত সুখ দুঃখ কান্না তোমায় ঘিরে যত হাসি খুশি বেদনা সব কিছু ভুলে সয়ে থাকতে পারি সব কিছু ভুলে সয়ে থাকতে পারি যদি গো তোমার প্রেমের সারা পায় মন শুধু যেতে চায় মরুর মদিনায় মরুর দুলাল থানি নীরবে ঘুমা মন শুধু যেতে চায় মরুর মদিনায় মরুর দুলাল থানি নীরবে ঘুমা মরুর দুলাল থানি নীরবে ঘুমা আসে যদি বাধায় আর বুলেটের গর্জন তোমার জন্য পারি শাহাদাত অর্জন আসে যদি বাধায় আর বুলেটের গর্জন তোমার জন্য পারি শাহাদাত অর্জন লড়তে পারি যদি কাছে ডেকে নিতে পারো আমার মন শুধু যেতে চায় মরুরায় মদিনায় দুলাল দোলাল থানি রাবে ঘুমা মন শুধু যেতে চায় মরুরায় মদিনায় দুলাল দোলাল থানি রাবে ঘুমা পাগলের মন শুধু যেতে চায় যেতে চায় যেতে চাই সবুজ গম্বুজের ওই যে ছায়া শুধু যেতে চায় মধুরাই মদিনায় দুলাল যেথানে রাবে ঘুমা মন শুধু যেতে চায় মরুরাই মদিনায় দুলাল যেথানে রাবে ঘুমা মন শুধু যেতে চায় দুলাল যে থানিরা বেগুমা মন শুধু যেতে চায় মদিনায় দুলাল যে থানিরা বেগুমা